ইসলামী কাফেলার জয়গা কতকাল বসে বসে কাটাবে দিন তোমাদের যে আজ বড় দুর্দিন কতকাল বসে বসে কাটাবে দিন তোমাদের যে আজ বড় দুর্দিন শিশুদের গন্ধনে গলে নাকি মন কি করে যায় থাকা বসে এখন মজলুম তোমাদের পথ পানে সে আছে ধরনির সখানে মুসলুম তোমাদের মানে, আছে সখানে আসবে কবে সেই দামাল ছেলে পরাবে জয়ের মালা মোদের গলে আসবে কবে সেই জীবনের সময় বহে চেয়েছে জীবনের সময় বহে এখনই বুঝি ওরা আসবে ধেয়ে এখনই বুঝি ওরা আসবে ধেয়ে এসো কোরআনের অনুপম পথটি ধরে ইমানের আলোকিত মশাল জেলে কোরআনের অনুপম পথটি ধরে ইমানের আলোকিত মশাল জেলে চলো যাই জিহাদের ময়দা গাই ইসলামী কাফেলার জয়গা ইসলামী কাফেলার জয়গা ইসলামী কাফেলার জয়গা ইসলামী কাফেলার জয়গা